যেসব কারণে রোজা নষ্ট হয় সুবেহ সাদেকের পর সেহরে খেলে সূর্যাস্তের আগে ইফতার করলে স্বেচ্ছায় পানহার করলে স্ত্রী সহবাস করলে কুলি করার সময় গলার মধ্যে পানি প্রবেশ করলে জোরপূর্বক কেউ কিছু খাইয়ে দিলে ইঞ্জেকশন নিলে নাক অথবা মলমূত্র ত্যাগের স্থান দিয়ে কোনো ঔষধি বা অন্য কিছু ভেতরে প্রবেশ করিয়ে দিলে মুখ ভরে বমি করলে ছোলা পরিমাণ দাঁতে লেগে থাকা খাদ্য দাঁত থেকে বের করে গিলি ফেললে ভুলবশত খাদ্য গ্রহণ করার পর মনে পড়ার সাথে সাথে রোজা নষ্ট হয়ে গেছে মনে করে আবার পানাহার করলে এবং ধূমপান করলে রমজানে কেউ রাখলে রোজা পড়লে আল কোরআন গুনারাশি করবেন ক্ষমা আল্লা মেহেরবান রমজানে কেউ রাখলে রোজা পড়লে আল কোরআন গুনারাশি করবেন ক্ষমা আল্লা মেহেরবান রমজানে কেউ রাখলে রোজা পড়লে আল কোরআন গুনারাশি করবেন ক্ষমা আল্লা মেহেরবান গুনারাশি করবেন ক্ষমা আল্লাহ মেহেরবান রমজানের ওই রহমতের বাড়ি ধারা দিয়ে তোমার যত গুণা খাতা নাও না সবই ধুয়ে রমজানের ওই রহমতের বাড়ি ধারা দিয়ে তোমার যত গুণা খাতা নাও না সবই ধুয়ে রমজানের ওই রহমতের বাড়ি ধারা দিয়ে তোমার যত গুণা খাতা নাও না সবই ধুয়ে তবে তুমি দোযোগ হতে পাবে পরিত্রাণ পাবে পরিত্রাণ রমজানে কেউ রাখলে রোজা পড়লে আল কোরআন গুনা রাশি করবেন ক্ষমা আল্লাহ মেহেরবান রমজানে কেউ রাখলে রোজা পড়লে আল কোরআন রাশি করবেন ক্ষমা আল্লাহ মেহেরবান রাশি করবেন ক্ষমা আল্লাহ মেহেরবান রোজার মাসে জীবন গড় সিয়াম সাধনাতে সারা জীবন কাটে যেন শুধুই বাদাতে রোজার মাসে জীবন গড় সিয়াম সাধনাতে সারা জীবন কাটে যেন শুধুই বাদাতে রোজার মাসে জীবন গড় সিয়াম সাধনাতে সারা জীবন কাটে যেন শুধুই বাদাতে খোদার হুকুম মানলে যে তার পাবে প্রতিদান পাবে প্রতিদান রমজানে কেউ রাখলে রোজা পড়লে আল কোরআন গুনা রাশি করবেন ক্ষমা আল্লাহ মেহেরবান রমজানে কেউ রাখলে রোজা পড়লে আল কোরআন গুনা রাশি করবেন ক্ষমা আল্লাহ মেহেরবান রমজানে কেউ রাখলে রোজা পড়লে আল কোরআন গুনা রাশি করবেন ক্ষমা আল্লাহ মেহেরবান গুনারাশি করবেন ক্ষমা আল্লাহ মেহেরবান গুনারাশি করবেন ক্ষমা আল্লাহ মেহেরবান গুনারাশি করবেন ক্ষমা আল্লাহ মেহেরবান গুনারাশি করবেন ক্ষমা আল্লাহ মেহেরবান